আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন আমরা নাবি সাল্লাহ সাল্লাম এর সঙ্গে মিনায় ছিলাম তিনি আমাদেরকে বললেন তোমরা সাক্ষী থাকো তখন আমরা দেখলাম চাঁদের একটি খণ্ড হেরা পাহাড়ের দিকে চলে গেল আবু জুহা মাসরুকের বরাদ দিয়ে আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণনা করেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয় মক্কায় মোহাম্মদ বিন মুসলিম অনুরূপ হাদিস বর্ণনা করেছেন